এমন কিছু ভুল করো না যে ভুলের মাসুল দেয়া যাবে না এমন কিছু ভুল করো না যে ভুলের মাসুল দেয়া যাবে না যে ভুলের জন্য সারাটা জীবন যে ভুলের জন্য সারাটা জীবন হারাবে সুখের সেই ঠিকানা বনে বাঘে নাই মনে বাঘে খাই গুরু জলের কথা ফেলা যায় না সকল কাটা মেনে জীবন চলা যায় ফুলের কাটা দিলে গাইতো না বনে বাগে নয় মনে বাগে খায় গুরু জনের কথা ফেলা যায় না সকল কাটা মেনে জীবন চলা যায় ফুলে কাটা দিলে গাইতো না মুরব্বী পিতা মাতা বড় ভাই কি বা দাদা তোমার আপন তারা শত্রু নয় তোমার খুশি তারা মিলে মিশে চায় সারা জীবন তোমার সুখে শান্তির হয় তারা খুঁজে দিলে পুরো লক্ষ্মী পাবে তারা খুঁজে দিলে পুরো লক্ষ্মী পাবে তারা খুঁজে দিলে পুরো লক্ষ্মী পাবে খুঁজে নিলে পাবে না বনে বাগে নাই মনে বাগে খায় গুরু জনের কথা ফেলা যায় না সকল কাটা মেনে জীবন চলা যায় ফুলে কাটা দিলে গাইত না বনে বাগে নয় মনে বাগে খায় গুরু জনের কথা ফেলা যায় না সকল কাটা মেনে জীবন চলা যায় ফুলে কাটা দিলে গাইত না নারী হল মা জাতি প্রতিটি ঘরের বাতি নারী তো সংসার ধ্বংসের মূল সতী নারী পেতে হলে নিজে কারবারি করে করো না কেহ এমন একটি ভুল মা বাবা পছন্দ করে দিলে মা বাবা পছন্দ করে দিলে বাবা পছন্দ করে দিলে থাকবে না শান্তির সীমানা বনে বাঘে নয় মনে বাঘে খায় গরু জনের কথা ফেলা যায় না সকল কাটা মেনে জীবন চলা যায় ফুলে কাটা দিলে গাইত না বনে বাগে নয় মনে বাগে খায় গুরু জনের কথা ফেলা যায় না সকল কাটা মেনে জীবন চলা যায় ফুলের কাটা দিলে গাইত না সুজুলে বিপিএস ও ফাজুল কোরআন মাদ্রাসা Laksam Comilla zero one eight two nine two three one two zero one Facebook dot com slash BPS ASG